أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع নাহমাদহু আনুসাল্লি আলা রসুলহিল করিম আম্মাবাদ প্রিয় উপস্থিতি আজ আমরা একান্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি হলো তারাবির রকাত সংখ্যা রাকাত সংখ্যার পূর্বে একটা জিনিস অবশ্যই বোঝা দরকার তা হল ইসলাম সংরক্ষিত হয়ে আসছে একদিকে যেমন সনদের বর্ণনার মাধ্যমে আর একদিকে রসুল আকরাম সাল্লাহ আলহি আসাল্লামের জীবনী তার আমল আখলাক ইবাদত বন্দিগি সব কিছু সাহাবাই কিরাম তাদের নিজেদের জীবনে এমনভাবে আঁকড়ে ধরেছেন যে সাহাবাই কিরামের জীবনী দেখলেই বোঝা যায় যে রসুল আকরাম সাল্লাহ আলহি আসাল্লামের জীবনী কেমন ছিল এবং এ ব্যাপারে খোদ সাহাবাই কিরামও এতটা দৃঢ় অবস্থানে ছিলেন নিজেদের ব্যাপারে এতটা কনফিডেন্স ছিলেন যে মানুষকে যখন দিনের দাওয়াত দিতেন তো তারা সহজেই কথা বলে দিতেন কোনো মিসলানা আমাদের মতো হয়ে যাও তো সাহাবাই কিরামের জীবনী থেকে তাবিগণ তাদের জীবনী থেকে তাবে তাবিগণ এবং তাদের জীবনী থেকে তাদের পরবর্তীরা এভাবে করে দিনের একটা সুমহান ধারা এটা চলে আসছে উম্মাতের আমলের মাধ্যমে প্রজন্ম পরম্পরায় মুসলিম সমাজে যে আমল আমাদের মাঝে এখনও প্রচলিত রয়েছে এটাকে অস্বীকার করার উপায় নেই যতক্ষণ পর্যন্ত হাদিস কোরআনের বর্ণনার সাথে এর দ্বিমত না ঘটে ততক্ষণ পর্যন্ত মুসলিম সমাজে প্রজন্ম পরম্পরায় যে আমল চলে আসছে এটা নিঃসন্দেহে শরীয়তের একটা দলিল উদাহরণ হিসেবে যদি আমি আপনাদের সামনে কিছু মোটা কয়েকটা উদাহরণ পেশ করি যেমন কথার কথা ধরে নিন মুসলিম সমাজে প্রচলিত আছে শুক্রবারে জুমান নামাজ পড়া আমরা সারা দুনিয়ার কোরআন হাদিস ঘাঁটলেও এটা কোনো ক্রমে বের করতে পারবো না যে আজকের দিনটাই শুক্রবার অথচ মুসলিম সমাজে প্রজন্ম পরম্পরায় যে দিনের গণনা চলে আসছে যদি কেউ সনদহীনতার কারণে এটাকে অস্বীকার করতে চায় তাহলে তার জীবনেও জুমান নামাজ পড়ার মতো সুযোগ হবে না রমজান মাসে রোজা রাখতে হয় কোন মাসটার নাম রমজান এটা যদি কেউ সনদ দিয়ে খুঁজতে চায় তাহলে জীবনেও কেউ সনদের মাধ্যমে এটা প্রমাণ করতে পারবে না অথচ মুসলিম সমাজে প্রজন্ম পরম্পরায় চলে আসার কারণে এটাকেই আমরা এত দৃঢ় দলিল হিসেবে গ্রহণ করে নিয়েছি যে কোনো ব্যক্তি রমজান মাসে ইচ্ছাকৃতভাবে রোজা রাখতে না চাইলে ইসলামের দৃষ্টিতে তার বিরুদ্ধে কঠোর ফতোয়া দিতে বাধ্য হবে ওলামা ইকরাম শুক্রবারে কেউ জুমার নামাজ পড়তে না চাইলে ওলামা ইকরাম তার বিরুদ্ধে কঠোর ফতোয়া দিতে বাধ্য হবে তো এ কারণে মুসলিম সমাজে প্রজন্ম পরম্পরায় চলে আসা আমলকে এটা অস্বীকার করা যাবে না যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের প্রকাশ্য বিরুদ্ধে না যায় তো আজ আমি আপনাদের সামনে যে বিষয়টা আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি তারাবির নামাজ এই তারাবির নামাজের রকাত রাকাত সংখ্যার ব্যাপারেও যদি আমরা একটু চোখ কান খুলে তাকাই তো দেখতে পারবো একই তো সাহাবাই কিরামের জীবনী এরপরে তাবিন তাবে তাবিনদের জীবনীতে মুহাদ্দিসিনা কিরাম সেহাসেত্তার মুসান্নিফিনদের জীবনীতে এরপরে যদি এইভাবে আমরা প্রজন্ম পরম্পরায় তাকাই ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহির জীবনীতে এরপরে ইবনুল জাউসির বা তার পরবর্তী যারা মুহাদ্দিসিনে কিরাম বা ফোকাহায় কিরাম প্রত্যেক শতাব্দীতে যারা এই কিতাব লিপিবদ্ধ করেছেন তাদের জীবনী এবং তাদের কিতাবের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে মনে হয় এমন কোনো শতাব্দী খালি যাবে না যে শতাব্দীতে তারাবির নামাজের বিবরণ ওই যুগের ওলামায় কিরাম এটা পেশ না করেছেন যে তারাবির নামাজ বিশ তো মুসলিম সমাজে প্রজন্ম পরম্পরায় চলে আসা এই আমলকে এই সদ্য কিছু বছর আগের থেকে কিছু মানুষ এটাকে প্রত্যাখ্যান করে তাহাজ্জুদের আমলকে তারাবির দলিল হিসেবে তারা পেশ করতে আরম্ভ করেছে এবং আমাদের উস্তাদতুল্য হজরত মাওলানা আব্দুল মালেক দামাদ বারাকাত হুম আমিদুত তালিম মার্কাজুদ্দাওয়া আল ইসলামিয়া উনি তার আল কাউসার সংখ্যায় এ কথাটা উল্লেখ করেছেন যে আমার জানা মতে শায়েক আলবানির পূর্বে কেউ তারাবির রাকাত সংখ্যা নিয়ে মতবিরোধ পোষণ করেছে বিরোধ পোষণ করেছে এটা আমাদের জানা নেই তো প্রথমেই শায়েক আলবানি এ নিয়ে আপত্তি তুলছে এবং তারাবির বিশ্রাকাতের রাকাতের এই জ্বলন্ত প্রমাণ এটাকে অস্বীকার করে হজরত আয়েশা থেকে বর্ণিত তাহাজ্জুদের হাদিসকে তারা তারাবির রাকাত সংখ্যা হিসেবে পেশ করেছে আমি এ বিষয়টা ধীরে ধীরে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব আশা করি এ আলোচনা থেকে সূর্যের মতো স্পষ্ট হয়ে যাবে যে তারাবির নামাজ যেটা উম্মাতের মধ্যে প্রচলিত আছে বিশ রাকাত এটাই প্রকৃত তারাবির রাকাত সংখ্যা আর এর বাইরে যে আট রাকাতের কথা বিভিন্ন জায়গায় ছড়ানো হচ্ছে এটা অন্য নামাজকে এর মধ্যে তারাবির নামে চালিয়ে দেওয়ার একটা অপচেষ্টা মাত্র আমি এক এক করে আপনাদের সামনে তারাবির হাদিসগুলি পেশ করছি প্রথমেই তারাবি বিশ টাকাত এ ব্যাপারে মুসান্নাফে আব্দুর রাজ্জাক থেকে বর্ণিত হাদিস এবং বুঝতে হবে এ আব্দুর রাজ্জাক বেন হাম্মাম ইনি হলেন ইমাম বুখারি রহমাতুল্লাহ আলহির উস্তাদের উস্তাদ এবং বুখারি মুসলিম সহ হাদিসের সেহাসের তার সব কিতাবের রাবি অত্যন্ত বড় মাপের মহাদ্দিস উনার লিখিত কিতাব মুসান্নাফে আব্দুর রাজ্জাক এই মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে সাত হাজার সাতশত তিরিশ নম্বর হাদিস আপনারা লক্ষ্য করেন এই মুসান্নাফে আব্দুর রাজ্জাক এই মোসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে আমি আপনাদের সামনে পেশ করছি সাত হাজার সাতশত তিরিশ নম্বর হাদিস এই সাত হাজার সাতশত তিরিশ নম্বর হাদিস এ জায়গায় বর্ণনা করতেছেন আব্দুর রাজ্জাক আন দাউদ বেন কয়েস অগৈরিহি আন মোহাম্মদ বেন ইউসুফ আনি সাহেব বেন ইয়াজিদ আন্না ওমার রবি আল্লাহ আনহু জামান নাস ফি রমাদান আলা উবাই এবনে কাব ও আলা তামিম ইদ্দারি আলা এহদা ওয়াইশরিনা রাকাতান ইয়াকরাউন বিল মিইন ওয়ায়ান শরিফুন আইন্দা ফুরুইল ফজর এই হাদিসের মধ্যে উনি বর্ণনা করতেছেন হজরত ওমর ইবনুল খত্তাব রদিয়াল্লাহ তালহু উনি উবাই ইবনে কাব এবং তামিমে দারিকে দিয়ে একুশ রাকাত আলা এহদা ওয়াইশরিনা রাকা একুশ রাকাত তারাবির ব্যবস্থা উনি কায়েম করেছেন এবং দুই শত আয়াত বিশিষ্ট সুরেগুলি তারা পড়তেন আর ফজরের অল্প পূর্বে তার মানে যে সেহেরির শেষ মুহূর্তের দিকে তারা নামাজ থেকে ফারেগ হইতেন তো এ হাদিস আব্দুর রাজ্জাক বিন হাম্মাম উনি বর্ণনা করেছেন এবং তার উপরে যে কয়েকজন রাবি দাউদ বেন কয়েস এবং তার সঙ্গে আরও অন্য অন্যরা তারা বর্ণনা করতেছেন হাদিস মোহাম্মদ বেন ইউসুফ থেকে তিনি সাহেব বেন এজিদ সাহেব বেন এজিদ সাহাবা ছোট সাহাবা উনি বর্ণনা করতেছেন আন্না ওমর আবনুল খত্তাব রদিয়াল্লাহু আনহু জামান নাসফি রমাদান আলা উবাই ইবনে কাব তো এ হাদিসের বর্ণনাকারীগণ সকলেই নির্ভরযোগ্য এবং বুখারি মুসলিমের বর্ণনাকারী তো বুখারি মুসলিমের বর্ণনাকারীদের মাধ্যমে যে হাদিসটা বর্ণিত হয়ে আসছে এর সনদের উপরে কোনো ধরনের আপত্তি নাই সহি সনদ দ্বারা প্রমাণিত যে তারাবির নামাজ বিশ্বাকাত এরপরে এই হাদিস অত্যন্ত সনদের বিবেচনায় অত্যন্ত উচ্চমানের সহি আমি এরপরে এ বিষয় নিয়ে আরও কিছু হাদিস পেশ করতেছি এরপরে আসতেছে সোনানুল কুবরালিল বাইহাকি ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি উনিও এ ব্যাপারে হাদিস পেশ করেছেন বাইহাকির হাদিস নম্বর চার হাজার আটশত এক সোনানুল কুবরা লিল বাইহাকি এই আর সোনানুল কুবরা লিল বাইহাকি এর মধ্যে চার হাজার আটশো এক এই নম্বর হাদিস দেখেন কদ আখবরানা আবু আবদুল্লাহ হুসাইন বেন মোহাম্মদ বেন হুসাইন বেন ফানজুবিয়া দি নুরি বিদ্দাম গান হাদ্দাসানা আহমদ বেন মোহাম্মদ বেন ইসহাক সুন্নি আম্বা আবদুল্লাহ বেন মোহাম্মদ বেন আবদুল আজিজ আল বাগাবি হাদ্দাসানা আলী ইবনুল জাদ আম্বা ইবন আবি ইবিন আন ইয়াজিদ বেন খুসাইফা আনিস সাহেব বেন ইয়াজিদ কল কানু ইয়াকুমুন আলা আহাদি উমর ইবনুল খত্তাব রদিয়াল্লাহু আনহু ফি শাহারি রমাদান বি এশরিন নারাকাতান ওয়াকানু ইয়াকুমুন বিল মিইন ওয়াকানু ইয়াতাওয়াক্কাউন আলা ইসিহিম ফি আহাদি উসমান বিন আফান রদিয়াল্লাহু আনহু মিন শিদ্দাতিল কিয়াম এই হাদিসের মধ্যে উল্লেখ করতেছেন হজরত উমর রাদিয়াল্লাহু তালা আনহুর যুগে যে হজরত উমর রাদিয়াল্লাহু তালা আনহুর যুগে বিশ রাকাত তারাবির নামাজ তারা আদায় করতেন একেবারে পরিষ্কার শব্দ বিয়ে শিরিনা রাকাতান আর তারা এই তারাবির নামাজে দুইশো আয়াত বিশিষ্ট সুরাগুলি পড়তেন এবং হজরত উসমান রাদিয়াল্লাহ তালা আনহুর খিলাফত আমলে যেহেতু এ ধারাবাহিকতা পরবর্তীতেও চলে আসছে হজরত উসমান রাদিয়াল্লাহ তালা আনহুর খিলাফত আমলে এই দীর্ঘ দাঁড়ানোর কারণে মানুষের দুর্বলতা এসে যেত এবং এ কারণে লাঠির উপরে ভর দিয়ে মানুষ এই তারাবির নামাজে দাঁড়িয়ে থাকতেন তো নামাজ যদি এরকম লম্বা নামাজ নাই হয় তাহলে তারাবির নামাজে লাঠির উপরে ভর দিয়ে দাঁড়ায় থাকা আর এ জায়গায় পরিষ্কার শব্দ রয়েছে এই শ্রীনা রাকাতান যে তারা বিশ রাকাত তারাবির নামাজ পড়তেন এ হাদিসের বর্ণনাকারীগণ সকলেই নির্ভরযোগ্য এবং এ হাদিসও অত্যন্ত উঁচু মানের হাদিস হুসাইন বিন মোহাম্মদ আহমদ বিন মোহাম্মদ আবদুল্লাহ বিন মোহাম্মদ এই তিনজন ব্যতীত এ হাদিসের রাবিগণ সকলেই বুখারি মুসলিমের রাবি আর ইমাম জাহাবি রহমাতুল্লাহ আলাই এনাদের তিনজনের ধারাবাহিকভাবে আমি বলতেছি যে তিনজন বুখারি মুসলিমের বাইরের আহমদ বিন মোহাম্মদ রহমাতুল্লাহ আলাইর পরিচয় দিতে গিয়ে ইমাম জাহাবি রহমাতুল্লাহ আলাই বলেন আশাইখুল ইমামুল মুহাদ্দিসুল মুফিদ অত্যন্ত বড় মাপের শব্দ ব্যবহার করছেন আশাইখুল মুহাদ্দিস এবং বাকিয়াতুল মাসায়েক আবু আবদুল্লাহ হুসাইন বেন মোহাম্মদ ইবনুল হুসাইন বেন আবদুল্লাহ বেন সলেহ উনি এটা বর্ণনা করতেছেন সিয়ারু আলামিন নুবালা রাবি নম্বর তিন হাজার আটশত একাত্তর এই জায়গায় বর্ণনা করতেছেন অত্যন্ত উঁচু মাপের শব্দ উনার ব্যাপারে ব্যবহার করছেন ইনি হাদিসের বড় ধরনের ইমাম এরপরে আরও একজন রাবি আহমদ বিন মোহাম্মদ বিন ইসহাক রহমাতুল্লা আলাই ইনার পরিচয় দিতে গিয়ে এবারও বলতেছেন আল ইমামুল হাফিজু সেকাতুর রাহাল ইমাম হাফেজ নির্ভরযোগ্য এবং হাদিস সংগ্রহের জন্য যিনি বিভিন্ন উস্তাদের দ্বারে দ্বারে দৌড়ে বেড়াইছেন এইরকম একজন রাবি তিনি এইরকম একজন বর্ণনাকারী এরপরে আরও একজন রাবি আবদুল্লা বিন মোহাম্মদ বিন আবদুল আজিজ আল বাগাবি ইমাম বাগাবির পরিচয় দেওয়ার প্রয়োজন পড়ে না ইমাম বাগাবি কে তা যাদের হাদিস সম্পর্কে মোটামুটি কিছু ধারণা আছে তারা ইমাম বাগাবি রহমাতুল্লাহ আলাইয়ের ব্যাপারে অত্যন্ত ভালো জানেন এবং ও আলামিন নুবালা রাবি নম্বর দুই হাজার সাতশো ছেষট্টি এ জায়গায়ও বর্ণনা করা হয়েছে অত্যন্ত উঁচু মানের মুহাদ্দিস হাফেজে হাদিস ইমাম বাগাবি এই তিনজন তিনজনের কথা আমি ও আলামিন নুবালা থেকে আপনাদের সামনে পেশ করলাম তিনজনই অত্যন্ত মানের মহাদ্দিস হাফেজে হাদিস আর এই তিনজনের উপরে যারা আছে এরা সকলেই বুখারি মুসলিমের রাবি কাজেই এই হাদিসের সনদের মধ্যে এমন কোনো জায়গা নাই যে জায়গায় কোনো কালাম করা অথবা কোনো আপত্তি করার কোনো অবকাশ আছে স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত যে তারাবির নামাজ বিশ্বাকাত এরপরে আরও একটা হাদিস লক্ষ্য করেন এটাও ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি উনি তার মারিফাতুস সুনান ওয়াল আসার মারিফাতুস সুনান ওয়াল আসার লিলবাই হকি এ জায়গায় পেশ করেছেন আমরা এটা আপনাদেরকে দেখাচ্ছি নাসবুর রায়া নাসবুর রায়া থেকে ঠিক এই মুহূর্তে ওই কিতাবটা আমাদের কাছে উপস্থিত নাই নাসবুর রায়া থেকে আমরা ইয়া দেখাচ্ছি আপনাদেরকে যে উনি এটা পেশ করেছেন এবং এ হাদিসের ব্যাপারে কি মন্তব্য করেছেন এ জায়গায় উল্লেখ করতেছেন হাদিসুন আখার এই লক্ষ্য করেন একেবারে পৃষ্ঠের উপরে হাদিসুন আখার মাউকুফুন রাহুল বাই হাকিফিল মারেফা আকবরানা আবু তহের আল ফকিহ আকবরানা আবু ওসমান আল বাসরি হাদ্দাসানা আবু আহমদ মোহাম্মদ বিন আবদুল ওহাব আকবরানা খালেদ বিন মখলাদ হাদ্দাসানা মোহাম্মদ বিন জাফর হাদ্দাসানি ইয়াজিদ বিন খুসাইফা আনি সাহেব বিন ইয়াজিদ কল কুন্না নাকুমফি জামানি ওমর ইবনুল খত্তাব বি ইশরিনা রাকাতান আল বিত্র যে হজরত ওমার ইবনুল খাতাব রাদি আল্লাহ তালুর জামানায় আমরা বিশ রাকাত তারাবি এবং বিতির ফরতাম ইনতাহা কলান নবাবী ফিল খুলাসা ইমাম নবাবী খুলাসার মধ্যে এবং শুধু খুলাসা না শরহুল মুহাজ্জাবের মধ্যেও ইমাম নবাবী রহমাতুল্লাহ আলাই এ হাদিস বর্ণনা করার পরে বলতেছেন ইসনাদুহু সহি এ হাদিসের সনদ সহি সুতরাং এ বিশ রাকাত তারাবির যে বর্ণনা আল ইমাম বাইহাকি রহমাতুল্লা আলহি মারিফাতুস সুনান ওয়াল আসার এ হাদিস নম্বর পাঁচ হাজার চারশত নয় পাঁচ হাজার চারশত নয় এ জায়গায় আনছেন এই হাদিসের বর্ণনাকারীগণ সকল নির্ভরযোগ্য এবং হাদিসের সনদ সহি যার স্বীকৃতি নাসবুর রায়ার ইমাম জাইলাইও দিয়েছেন এবং যার স্বীকৃতি ইমাম নবী রহমাতুল্লা আলহিও দিয়েছেন যে এ হাদিসের বর্ণনা সহি তো সহি সনদে প্রমাণিত যে তারাবির নামাজ বিশ টাকাত আমি আরও হাদিস এ ব্যাপারে আপনাদের সামনে পেশ করতেছি এরপরে আসতেছে দেখেন ইবনে আবি সাহেবা মুসান্নাফে ইবনে আবি সাহেবা হাদিস নম্বর সাত হাজার সাতশত পঁয়ষট্টি এ জায়গায় হাদ্দাসানা ওয়াকি আন্নাফে বেন ওমর ওয়াল কানা ইবনে আবি মুলাইকা ইউসল্লি বিনাফি রমাজান ইশরিনা রাকাতান ওয়াক রবি হামদিল মালাইকাতে ফি রাকাতিন যে হজরত ইবনে আবি মুলাইকা ইবনে আবি মুলাইকা তাবি উনি বলতেছেন ইবনে আবি মুলাইকা হাদিস নম্বর হলো সাত হাজার সাতশত পঁয়ষট্টি ওয়াকি আন নাফে বিন ওমর কল কানা ইবনে আবি মুলাইকা ইউসল্লি বিনাফি রমাজান ইশরিনা রাকাতান যে ইবনে আবি মুলাইকা আমাদেরকে রমজান মাসে বিশ রাকাত তারাবির নামাজ পড়াইতেন এবং তাতে ওয়াকরা বি হামদুল মালাইকা হামদুল মালাইকা তারা উদ্দেশ্য হলো সুরায় ফাতির সুরায় ফাতির আমাদেরকে পড়াইতেন যে সুরার শুরুতে আলহামদুলিল্লাহ ফাতির ইসামাওয়াত ইবল আর রুসুলান উলি আজনি হাতিম মাতনা এই আয়াত আছে এই সুরা দিয়ে উনি আমাদেরকে পড়াইতেন এবং ইবনে আবি মুলাইকা বিশ টাকার তারাবি পড়াইতেন এখানে একটা ভাবার বিষয় যে ইবনে আবি মুলাইকা হোক তাবি কেউ হয়তো এ প্রশ্ন করতেই পারে যে তাবির কথা আমরা এই ইবাদতের ব্যাপারে কেন আমরা মানতে যাব কিন্তু এ জায়গায় একটা লক্ষণীয় বিষয় যে তাবি যে নামাজ শিক্ষা করছেন সাহাবাই কিরাম থেকে শিখছেন সাহাবাই কিরাম রসুল আকরাম সাল্লাহ আলহি আসাল্লাম থেকে শিখছেন কাজেই তাবিদের যুগে যখন সাহাবাই কিরামের সহবাদ প্রাপ্ত তাদের সংসর্বে থাকা অগণিত মানুষ যে সমাজে জিন্দা সেই সমাজে একজন মানুষ সুন্নাতের খিলাফ আমল করবে আর ওই সমাজের মানুষ তার প্রতিবাদ করবে না এবং ওটাকে তারা দিনের দলিল হিসাবে পেশ করবে এটা কল্পনাই করা যায় না কাজেই তাবিনে কিরামের আমল যেটা সাহাবাই কিরাম থেকে তারা শিক্ষা গ্রহণ করেছেন এটা অবশ্যই দলিল তো আমি আপনাদের সামনে আরও একটা হাদিস পেশ করতেছি মুসান্নাফি ইবনে আবি সাহেবা থেকে হাদিস নম্বর সাত হাজার সাতশত আটষট্টি এই ইবনে আবি সাহেবা হাদিস নম্বর সাত হাজার সাতশত আটষট্টি গুন্দুর আন শোবা আন খালাফ আন রবি ও আসনা আলাইহি খায়রা আন আবিল বাখতারি আন্নাহু কানা ইউসল্লি খমসা তারবি হাত ফি রমাজন ওয়ু তিরুবি সালাস এ জায়গায় রবি বলতেছেন আবিল বাখতারি থেকে যে তিনি নামাজ পড়তেন রমজান মাসে তারাবির নামাজ পাঁচ তারবিহ আর তারবিহ তারাবির নামাজের উৎপত্তি আপনারা হয়তো জেনে থাকবেন যে তারবিহা মানে হলো বিরতি বা জিড়েনু আর প্রতি চার চার রাকাত পরে বৈশা আবার ওই চার রাকাতের সময় এই পরিমাণ বিরতি নেওয়া হয় নতুন করে যাতে আবার নামাজ পড়ার একটা তৃপ্তি আসে এই জন্য জিড়ে জিড়ে নামাজ পড়া হয় বলে এই নামাজকে বলা হয় তারাবি তো পাঁচ তারবিহা তো প্রতি চার রাকাত পরে একটা একটা বিশ্রাম এই রকম যদি পাঁচবার বিশ্রাম নেওয়া হয় তাহলে চার পাশা কুড়ি রাকাত এ হাদিসের দ্বারা পরিষ্কার এবং এ হাদিসের সনদের মধ্যে খালাফ আর রবি এই দুইজন ব্যতীত বাকি সব রাবি বুখারি মুসলিমের আর খালাফ ইনি রাবি হিসেবে বর্ণনাকারী হিসেবে নির্ভরযোগ্য তার বর্ণনা হজরত ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি উনি তাকরিবের মধ্যে উল্লেখ করছেন রাবি নম্বর এক হাজার আটশত তিরানব্বই ও জায়গায় উনি বলেছেন যে ইনি রাবি নির্ভরযোগ্য সেকা আর এই সেকা রাবি নির্ভরযোগ্য রাবি উনি রবি রবির প্রশংসা করেছেন এ কারণে তিনিও গ্রহণযোগ্য যেহেতু একজন আবি যার প্রশংসা হাদিসের মধ্যে উল্লেখ আছে ও আসনা আলাইহি খায়রা তার ভালাইর প্রশংসা করেছেন কাজেই এ হাদিসের সনদ গ্রহণযোগ্য সনদ এ হাদিসে উল্লেখ আছে যে পাঁচ তারবিহার মাধ্যমে অর্থাৎ পাঁচটা বিরতি দিয়ে চার পাঁচা কুড়ি রাকাত তারাবির নামাজ পড়েছেন ইবনে আবি সাহেবা থেকে আমি আপনাদের সামনে আরও একটা হাদিস পেশ করতেছি হাদিস নম্বর সাত হাজার সাতশত সত্তর এ জায়গায় বর্ণিত আছে এবিনে নুমায়ের আন আব্দুল মালিক আন আত কল আদরাক্তুন্নাস আহম ইউসল্লুন সালাতা রাকা আবদুল্লা বিন নুমায়ের বলতেছেন তিনি আব্দুল মালিক থেকে যে আমি আত আতা বেন আবি রাবাহ রহমাতুল্লাহ আলাইহি ওনাকে আমি পেয়েছি আতা বর্ণনা করতেছেন হজরত আতা বলেন আদরাক্তুন্নাস আমি মানুষজনকে দেখেছি অহম ইউসল্লুন সালাতা ওয়াইশিনা রাকাতান যে মানুষ বিশ রাকাত নামাজ পড়েন তো হজরত আতা রহমাতুল্লাহ আলাইহি একজন তাবি মধ্যম ধরনের একজন তাবি মধ্যম বয়সী তো উনি যাদেরকে পাইছেন বর্ণনায় আসছে একশো জনের উপরে সাহাবার সঙ্গে হজরত আতা রহমাতুল্লাহ আলহির সাক্ষাৎ হয়েছে তো হজরত আতার আমল মানে হলো যাদেরকে উনি তারাবির নামাজ পড়তে দেখেছেন এরা হয়তো সাহাবাই কিরাম আর সিনিয়র যে সমস্ত মুরব্বী বয়সের তাবি তারা তো সাহাবা এবং তাবিদের আমল হজরত আতা রহমাতুল্লাহ আলাই দেখেছেন যে তারা বিশ তারাবি পড়েন আর এ হাদিস আমাদের কাছে সহি সনদে পৌঁছেছে তো হজরত উমর আল্লাহ তালা আনহুর আমল পাওয়া গেল হজরত উসমানের যুগের আমল পাওয়া গেল সাহাবাই কিরামের আমল বেশ কিছু তাবিরা বর্ণনা করলেন হজরত আতা রহমাতুল্লাহ আলাই বর্ণনা করলেন তো যে আমল সাহাবাই কিরামের যুগে প্রচলিত তাবিদের যুগে প্রচলিত তার পরবর্তী যুগের কথাও আমি আপনাদের সামনে নিয়ে আসছি তাহলে এই আমল বাদ দিয়ে নতুন করে আর একটা আমলকে ভিন্নভাবে এ সমাজে জিন্দা করার যে মেহনত এটা ইসলামের পক্ষে বা দিনের পক্ষের মেহনত বলে আমরা বুঝি না এই জন্য আমি আপনাদের সামনে বিনয়ের সাথে বলতে চাই যে মুসলিম উম্মার বংশ প্রজন্ম প্রজন্ম পরম্পরায় ধারাবাহিকভাবে যে আমল আমাদের কাছে চলে আসছে ওটাই ইসলামের প্রকৃত আমল এবং হাদিসের সনদের দিকেও যদি আমরা বিবেচনা করি তো সনদও তার পক্ষ সাপোর্ট করতেছে এবার আমি আপনাদের সামনে আরও পেশ করতেছি তিরমিজি শরীফ অত্যন্ত পরিচিত কিতাব সেয়াসেত্তার কিতাব তিরমিজি শরীফ ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলহি বর্ণনা করতেছেন তারাবির বিষয় সম্পর্কে হাদিস নম্বর হলো আটশো ছয় আর মূল কিতাবের পৃষ্ঠা একশো ছেষট্টি এই মূল কিতাব আপনারা যারা মূল কিতাব দেখেছেন এইটা সেই মূল কিতাব এ জায়গায় ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাই প্রথমে হজরত আবুজার রাজি আল্লাহ তালা আনহু থেকে একটা হাদিস বর্ণনা করতেছেন কলা সুমনা মা রসুলিল্লা সাল্লাহ আলহি ওসাল্লাম ফালাম ইউসাল্লি বিনা হাত্তা বাকিয়া মিনা শাহর কমা বিনা হাত্তা জাহাবা সুলুসুল্লাইল এ হাদিস হাদিসের বিভিন্ন কিতাবে আছে এবং অন্যান্য সিয়াসের তার অন্যান্য কিতাবেও আছে যে রসুল আকরাম সাল্লাহ আলহি আসাল্লাম আমাদেরকে নিয়ে মাত্র তিন দিন নামাজ পড়াইলেন এরপরে আর তারাবি পড়াইলেন না এবং বললেন যে আমার আশঙ্কা হচ্ছে তোমাদের এই আগ্রহ দেখে যে হয়তো তোমাদের উপরে নামাজ ফরজ হয়ে যেতে পারে আর তখন তোমরা এটা এ দায়িত্ব পালন করতে পারবে না তো এই কারণে রসুল আকরম সাল্লাহ আলহি আসাল্লাম আর পড়াননি এরপরে সাহাবাই কিরাম যার যার ভিন্ন ভিন্নভাবে নামাজ পড়তেন হজরত উমার রাদি আল্লাহ তালা আনহুর খিলাফতের প্রথম জামানা পর্যন্ত এই একই ধারাবাহিকতায় চলে আসছিল পরবর্তীতে হজরত উমার রাদি আল্লাহ তালা আনহু উনি এই বিক্ষিপ্ত অবস্থা দেখে প্রথমে চিন্তা করলেন যে আমি যদি সকলকে একটা জামাতে একত্রিত করে দেই তো সেটা হয়তো ভালো হবে পরবর্তীতে উনি সিদ্ধান্তই নিলেন এবং সিদ্ধান্ত নিয়ে হজরত উবাইবনে কাব এবং তামিমে দারিকে ইমাম বানাইয়া সকল মানুষকে একত্রিত করলেন যে হাদিসগুলি একটু পূর্বেই আমি আপনাদের সামনে পেশ করেছি যে হজরত উমর রাদিয়াল্লাহ আল্লাহ তালুর খিলাফত আমলে এই দুইজনকে ইমাম বানাইয়া উনি তারাবির নামাজের নিয়মতান্ত্রিক জামাতের ব্যবস্থা করছেন ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাই প্রথমে বলতেছেন কলা আবু ইসা হাজা হাদিসুন হাসানুন সহি এ হাদিসটা হাসান সহি ওয়াক্তালাফা আহলুল এল মেফি কিয়ামি রমাজন এবার লক্ষ্য করুন ইমাম তিরমিজি রহমাতুল্লা আলাই বলতেছেন যে আহলে এলম অর্থাৎ ওলামাই কিরাম রমজান মাসের তারাবির নামাজ রমজানের নামাজ রমজানে দাঁড়ানো অর্থাৎ রমজানের তারাবির নামাজের ব্যাপারে ওলামাই কিরামের মধ্যে কিছু মতবিরোধ আছে ফা রাজহুম আইউসল্লি ও আরবাইনা রাকাতান মাল বিতির তো বলতেছেন কেউ কেউ মনে করেন বিতির সহ একচল্লিশ রাকাত তারাবি পড়তে হবে বিতির সহ একচল্লিশ রাকাত অহু কৌল আহলিল মদিনা ওয়ালা আমাল আলা হাজা ইন্দাহম বিল মদিনাতি তো বলতেছেন এটা আহলে মদিনার কৌল এবং তাদের মধ্যে এই আমলি জিন্দা আছে মদিনায় যে তারা বিতির সহ একচল্লিশ রাকাত পড়তেন ও আকসারু আহলিল এলম আলামা রুবিয়ান আলী ও উমার ও গাইরিহিমা মিন আসহাবিন নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই শিরিনা রাকাতান আর অধিকাংশ ওলামায় কিরাম আহলে এলম অধিকাংশ ওলামায় কিরাম তারা হজরত আলী উমার এবং অন্যান্য সাহাবাই কিরাম থেকে বর্ণিত মত অনুসারে বিশ রাকাত তারাবি এটা তারা বিশ্বাস করেন যে তারাবির নামাজ বিশ রাকাত অহুয়া কৌলু সুফিয়ান আসাউরি ও ইবনুল মুবারক এটা ইমাম সুফিয়ান সাউরিরও মত এটাই হজরত ইবনুল মুবারক রহমতুল্লা আলহির মত এটাই অশাফি এবং ইমাম শাফি রহমাতুল্লাহ আলহির মতো এটাই অকলা শাফি ইমাম শাফি রহমাতুল্লাহ আলহী আরও বলেন ও হা কাজা আদরাক্তু বিবালাদিনা বিমক্কা ইউসল্লুনা ইশরিনা রাকা যে আমি আমার শহর মক্কায় মানুষদেরকে দেখছি তারা বিশ রাকাত তারাবি পড়তেন তো ইমাম শাফি রহমাতুল্লাহ আলাহি একশো পঞ্চাশ হিজড়িতে তার জন্ম তো উনি জন্মের পরে যাদেরকে দেখছেন তারা অধিকাংশ তাবি কেউ তাবে তাবি তো তাদেরকে দেখছেন যে তারা বিশ তারাবি পড়ে আর তাবেইদের বিবরণ শুনাইলাম হজরত আতা সর্বশেষ শুনাইলাম যে তিনি সাহাবাই কিরাম এবং যারা মুরব্বী তাবি তাদেরকে দেখছেন বিশ রাকাত পড়তে তো এভাবে বিশ রাকাতের ধারাবাহিকতা চলে আসছে সাহাবাই কিরামের যুগে তাবিদের যুগে তাবে তাবিদের যুগে অকাল আহমদ ইমাম আহমদ রহমতুল্লাহ আলহি বর্ণনা করতেছেন রুবিয়া ফি হাজা আলওয়ান এ ব্যাপারে বিভিন্ন ধরনের আমল বর্ণিত আছে ইয়োকাইজ ফিহি লাম ইয়াকজি ফিহি ইন তিনি এ ব্যাপারে স্থির কোনো সিদ্ধান্ত করেন নেই যে একচল্লিশ টাকাত হবে না বিশ টাকাত হবে কোনটা এটা তিনি কোনো স্থির সিদ্ধান্ত করেননি অকলা ইসহাক ইসহাক বেন রাহওয়ায় উনি বর্ণনা করতেছেন বাল নাখতারু এহেদা ওয়া আরবাইনা রাকাতান আলামা রুবিয়ান উবাইবনে কাব যে হজরত উবাই এমনে কাব থেকে যেটা বর্ণিত আছে যে একচল্লিশ রাকাত বিতির সহ এটাকেই আমরা গ্রহণ করে থাকি ওয়াক্তারা ইবনুল মুবারক ও আহমদ ও ইসাক আর সালাত মাল ইমাম এটা আর একটা নতুন কথা যে জামাতে পড়বে নাকি কি পড়বে এ ব্যাপারে ওনরা জামাতের কথাই বলেছেন তো এ জায়গায় একটা জিনিস প্রথমে লক্ষ্য করুন ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার যুগে ইমামদেরকে এবং মুস্তাহিদদেরকে যাদেরকে যে মত তারাবির যে মতগুলি উনি পেয়েছেন উনি তা এখানে জমা করেছেন এর মধ্যে আট রাকাতের কোনো মত উনি এ জায়গায় আনতে পারেননি তার মানে ওই সময় পর্যন্ত আট রাকাতের কোনো মত গজায় নেই এই আট রাকাতের যা গজাইছে তার সদ্য এসে গজাইছে তো ওই পর্যন্ত আট রাকাতের কোনো মতামত এ জায়গায় ছিল না ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাই এ জায়গায় যদিও উনি বর্ণনা করছেন যে লাম ইয়াকজিবি শাইন সুনির্দিষ্টভাবে কোনো সিদ্ধান্ত করেননি কিন্তু ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাইয়ের মাঝহাবের যে প্রসিদ্ধ কিতাব আল মুগনি ওর মধ্যে উল্লেখ করছে যে ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাইহির গ্রহণযোগ্য মত হলো যে তিনি বিশ্বাকাতের পক্ষপাতি পক্ষপাতী তাহলে বিশ্বাকাতের পক্ষপাতী এক এক করে আমরা যা দেখাইলাম সব বিশ্বাকাতের পক্ষের কিন্তু কেন এই বিশ্বাকাতের জারি সুন্নাত যেটা আজও পর্যন্ত হারামাইন আইনের মধ্যে জারি আছে আমার এই আলোচনা একটু দীর্ঘ হয়ে যাচ্ছে তা না হইলে চোদ্দশো বছর পর্যন্ত প্রত্যেক শতাব্দীর আমি উদাহরণ দেখাইতাম যে হারামাইন শরীফ আইনের আমল আজও পর্যন্ত বিশ টাকাতের উপর জিন্দা আছে এবং প্রত্যেক শতাব্দীতে সেটা বিশ টাকাত করেই জারি ছিল এটা আমি ইনশাআল্লাহ কোনো আর বয়ানে আমি আপনাদের সামনে সে বিষয়টিও তুলে ধরব যে চোদ্দশো বছরের ইতিহাস তারাবির নামাজ বিশ রাকাত এরই ইতিহাস